یا رسول اللہ یا حبیب اللہ یا شفیع اللہ یا نبی اللہ یا یا یا یا یا رسول رسول رسول اللہ اللہ اللہ اللہ اللہ حبیب حبیب یار سل یہ بیل یار سل یہ بی سل تم آدھار دھار پورنیما چاند ان তুমি আসবে বলে ধরাতে এত আয়োজন তুমি আধার ধরায় পূর্ণিমা চাঁদ আনলে আলোর বান তুমি আসবে বলে ধরাতে এত আয়োজন تمہارا گو راگونے کل علم گائے الحمدللہ یا نبی اللہ یا یا یا رسول اللہ اللہ حبیب حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا حبیب اللہ یا رسول اللہ او تم ادھو মাঝে আল কোরআনের আলো আলো ছড়িয়ে দিলে দূর হলো ঘোর কালো কালো সব ভেদাভেদ ভুলে সবাই দিনের ছায়ায় নীল রেঠায় সব ভেদাভেদ ভুল সবাই দিনের ছায়ায় নীল রেঠাই সব ভেদাভেদ ভুলে সবাই দিনের ছায়ায় নীল রেঠাই ঠাই চিনিল আল্লাহ ইয়া নবী আল্লাহ या रसुल्ला या हबीबल्ला ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি পাপি তাপি উম্মতের কান্ডারি বিচার দিনে তুমি কারি রোজ হাসরের কঠিন দিনে আমায় তুমি নিয় চিনে রোজ হাসরের কঠিন দিনে আমায় তুমি নিও চিনে রোজ হাসরের কঠিন দিনে আমায় তুমি নিও চিনে আমন্তু বিল্লা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ یا حبیب اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا حبیب اللہ یا رسول اللہ